লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুরপরি মানে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই পরিগিল মানে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই পরিগিল মানে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুরপুরি মানে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুরপুরি মানে চেয়ে দেখো ইরাক আজি মুসলিম খুনে রঙিন ফেলল বোমা লক্ষ টনের সন্ত্রাসী ওই মার্কিন ইরাক আফগান ফিলিস্তিনে ঝরছে কত রক্ত আরব লীগের ঘুম ভাঙেনি নীরব জাতি সংঘ চেয়ে দেখো ইরাক আজি মুসলিম খুনে রঙিন ফেলল বোমা লক্ষ টনের সন্ত্রাসী ওই মার্কিন ইরাক আফগান ফিলিস্তিনে ঝরছে কত রক্ত আরব লীগের ঘুম ভাঙেনি নীরব জাতি সংঘ আকাশ বাতাস হচ্ছে ভারী মজলুমের কন্দনে আকাশ বাতাস হচ্ছে ভারী মজলুমের কন্দনে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুরপুরি মানে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুর হুরপুরি গিলমানে অস্ত্রধর রে বীরের জাতি আল্লাহ নামের নারা বল কান পেতে শোন চারিদিকে হায় নাদের কোলাহল কিসের নেশায় উঠল মেতে মুসলিম নিধানে রুখতে ওদের চল ছুটে চল জিহাদের ময়দানে অস্ত্র ধরে ভিড়ের জাতি আল্লাহ নামের নারা বল কান পেতে শোন চারিদিকে নাদের কোলাহল কিসের নেশায় উঠল মেতে মুসলিম নিধনে রুখতে ওদের চল ছুটে চল জিহাদের ময়দানে নবী প্রেমের সাচ্চা ভয় কিরে মরণে নবী প্রেমের সাচ্চা ভয় কিরে মরণে একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুরপরি একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই গিল গিলমানে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে